দেখা যায় আমরা কেউ কেউ আল্লাহর এবাদতের ক্ষেত্রে এহসান দেখানোর চেষ্টা করি শিরকের বিরুদ্ধে অবস্থান বেদাতের বিরুদ্ধে অবস্থান তাওহিদের পক্ষে সুন্নতের পক্ষে কিন্তু গড়ে গেলে আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করি না আব্বা আম্মার জন্য ভালো জিনিসটা ভালো খাবারটা ভালো জিনিসটা কিনি না আব্বা আম্মাকে দিই না আব্বা আম্মা অসুখে কষ্ট করে সন্তান মা বাবার সুচিকিৎসার ব্যবস্থা করে না এইরকম সন্তান বর্তমানে জমিনে অভাব নেই কিন্তু আবার দেখবেন সবচেয়ে আফসোস অনেক আল্লাহর বান্দা আছে নামাজও পড়ে কিন্তু মা বাবার সাথে সুন্দর আচরণ করে না মা বাবার খেদমত করে না সে নামাজটাকে মনে করে নিছে আল্লাহর এবাদত কিন্তু মা বাবার সাথেও যে এহসান করে আল্লাহর এবাদত আল্লাহর নির্দেশ সেটা বলে গেছে এই জন্য মানুষটা যেমন সুন্দর তার মা বাবার সাথে আচরণও হইতে হবে সুন্দর আল্লাহ পাক সুরা বানী ইসরায়েলে বলছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا বান্দা তুমি তাওহিদের ভিত্তিতে একমাত্র আমি আল্লাহর গোলামি করো আমি আল্লাহর এবাদত করবা এটা আমি আল্লাহর সিদ্ধান্ত পাশাপাশি এহসানা মা বাবার সাথে এহসান করবা সুন্দর ব্যবহার করবা সুন্দর আচরণ করবা সুন্দরভাবে খেদমত করবা এটাও আমি আল্লাহর ডিসিশন এটাও আমি আল্লাহর সিদ্ধান্ত সোহার আল্লাহ إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রব্বুল আলমিন বলেন মা বাবার দুইজন অথবা দুইজনের একজন তোমার কাছে বৃদ্ধ বয়সে তোমার কাছে উপনীত হয়েছে তুমি এখন যুবক তুমি এখন চাকরি করো তুমি এখন ব্যবসা বাণিজ্য করো তুমি এখন টাকা পয়সা উপার্জন করো যেই মা বাবা তোমাকে এই উপার্জনের মতো সক্ষমতা তৈরি করার জন্য তোমাকে লেখাপড়া শেখানোর জন্য তোমাকে বড় করার জন্য তাদের জীবনের সকল আরাম আয়েসকে বিসর্জন দিয়েছিল যেই মা বাবা তোমাকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তারা রাত্রে সঠিকভাবে সুন্দরভাবে ঘুমান নাই তোমার চিন্তায় যারা ২৪ ঘন্টা বিভোর থাকতো সেই মা বাবা যখন বৃদ্ধ বয়সে তোমার হাতে এসে পৌঁছেছে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন ফালা তাকুল্লাহুমা উফেওয়ালা তানহার হুমা তখন তোমার মা বাবা যখন কাউকে কথা বলার জন্য পাশে পায় না মা বাবা চায় একটু সন্তানের সাথে কথা বলবে কারণ এখন বন্ধু বান্ধব নাই অফিস নাই বাজারে যাইতে পারে না অন্য অন্যদের সাথে বসে একটু কথা বলতে পারে না ঘরের মধ্যে একটু কথা বেশি বলে তোমার সাথে একটু কথা বলতে চায় একজন পাইলেই তাকে ধরে কথা বলতে চায় আর তুমি ওই মা বাবাকে বৃদ্ধ বয়সে বারবার ধমক দিচ্ছ ধিক্কার দিচ্ছ এত কথা বলেন কেন কথা বন্ধ করেন আপনি কথা বেশি বলেন বলে না এরকম সন্তানেরা কথা তো বেশি বলবেই কারণ উনি এখন বাইরে কাউকে কথা বলার জন্য পায় না আগে অফিসে কত লোকের সাথে তিনি কথা বলতেন ব্যবসা বাণিজ্যের জন্য কত লোকের সাথে কথা বলতেন এখন উনি তো ওগুলা পান না তো উনি ঘরেও যদি কথা বলতে না পারেন তো উনি আর কি করবেন কথা বলতে গেলে আমরা সন্তানেরা বলি যে বেশি কথা বলেন ধমক দিয়ে থামেন আল্লাহ পাক বলেন খবরদার ফালা তাকুল্লাহমা উফিন মা বাবার কথাবার্তা আচার আচরণে খেদমত করতে গিয়ে জীবনের কোন মুহূর্তে যেন তোমার জবান থেকে তোমার মুখ থেকে উহ শব্দটা বের না হয় আল্লাহ রব্বুল আলমিন এই উহ শব্দটা সহ্য করতে পারেন না মা বাবার মুখ থেকে যদি উহ বের হয় অথবা তোমার মুখ থেকে যদি বের হয় এই বুড়া বুড়ির খেদমত করতে করতে একবারে শেষ হয়ে গেলাম আহারে উহ আর পারতেছি না আর পারতেছি না এরকম কথা যদি তোমার মুখ থেকে বের হয় অথবা তোমার মা বাবার মুখ থেকে যদি বদ্ধ সূচক ও শব্দটা বের হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন এটা আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিন সহ্য করতে পারি না এটা আমি আল্লাহর নির্দেশ খবরদার এরকম ও শব্দ কখনো তুমি উচ্চারণ করতে পারবে না তোমার মা বাবা যাতে উচ্চারণ করতে না হয় সেই ব্যবস্থা তুমি করবা ওয়ালা তানহার হোমা যত কথাই বলুক যত বিরক্ত করুক যাই করুক মা বাবাকে কখনো দমক দিও না ধিক্কার দিও না মা বাবার সাথে সম্মান সূচক কথা বলো সুন্দর কথা বলো সম্মানের সাথে আদাবের সাথে কথা বলো ওয়াকফিদ্লাহমা জানা হাজুল্লি মিনার রহমা সব সময় মা বাবার জন্য রহমতের ডানা গুলা বিস্তার করে রাখো রহমতের ডানা দিয়ে ঢেকে রাখো মা মুরগি যেমন তার ছোট মুরগির বাচ্চাগুলোকে ডানার নিচে ঢুকাই রাখে বাহিরে যদি কাকের আওয়াজ শোনে ছেলের আওয়াজ শোনে সন্তানগুলোকে বাচ্চাগুলোকে দুই ডানার ভিতরে ঢুকাই রাখে বোঝাই যায় না মুরগির বাচ্চা আছে ভিতরে তুমি তোমার মা বাবাকে এই বৃদ্ধ বয়সে যখন চতুর্দিক থেকে তাকে রোগে আক্রমণ করে অসুস্থ হয়ে যায় চতুর্দিকে অসহায় হয়ে যায় ওই মুহূর্তে তোমার মা বাবাকে তুমি ডানার নিচে ঢুকাই রাখো যাতে মা বাবার কোনো ধরনের কোন কষ্ট না হয় খেদমতের জন্য এইভাবে মা বাবার পাশে থাকো তুমি বকর রব্বির হাম كما ربياني صغيرا আর মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকো রব্বুল আলমিন আমার মা বাবাকে আপনি রহম করেন যেমনি ভাবে আমার মা বাবা আমাকে শৈশবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন যে আদর যত্ন করেছিলেন রব্বুল আলমিন আমার মা বাবাকেও আপনি সেরকম আদর যত্ন করেন সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এটাকে আহসান হোসন হিসাবে উল্লেখ করেছেন এক সাহাবি এসে নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন মান আহাকি এখানে হোসনে সহাবাতি সুন্দর সহাবাত সুন্দর আচরণ এই শব্দটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ একজন মানুষ যেমন সুন্দর তার গঠন যেমন সুন্দর তার কথা যেমন সুন্দর তার সবচেয়ে সুন্দর আচরণটা কেমন হবে কার সাথে হবে সাহাবি নবী সালামকে প্রশ্ন করলেন আল্লাহ রসুল সালাম বললেন তোমার মা তারপরে কে নবী সালাম বললেন তোমার মা তারপরে কে তোমার মা তারপরে কে তোমার বাবা তাহলে সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার অধিকারী মা বাবা সোহান আল্লাহ মা বাবা হলো জমিনে সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার অধিকারী এই জন্য মা বাবার সাথে সবচাইতে বেশি সুন্দর আচরণ করতে হবে আল্লাহ রব আলিন খরচের ব্যাপারে বলতে গিয়ে বলছেন খরচের ব্যাপারে বলতে গিয়ে বলছেন সর্বপ্রথম তুমি টাকা পয়সা খরচ করবা কার জন্য يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন টাকা পয়সা তুমি খরচ করবা সর্বপ্রথম যার জন্য সেটা হলো ফালিল ওয়ালেদাইন তোমার মা বাবার জন্য প্রথম টাকা খরচ করবা প্রথম কার জন্য কথা কয় না কে রাগ করছেন আপনারা কথা বলেন না দেখি সর্বপ্রথম টাকা পয়সা খরচ কার জন্য ঈদ আসছে জামা কাপড় কিনবেন শাড়ি কিনবেন লুঙ্গি কিনবেন কার জন্য আগে আগে ছেলে মেয়ের জন্য স্ত্রীর জন্য তারপরে মা বাবার জন্য নাকি আল্লাহ বলতেছেন পালিল আলেদাইন প্রথম তোমার টাকা পয়সা খরচ করবা আব্বা আম্মার জন্য এই আব্বা আম্মার জন্য খরচ করলে আল্লাহ রব্বুল্লা আলমিন এত বরকত দিবেন আল্লাহ রব্বুল্লা আলমিন এই দানটা এই খরচটাকে আল্লাহ পাক সদাকা হিসাবে অন্তর্ভুক্ত করে দেন সোহান এর ভিতরে আল্লাহ রব্বুল্লা আলমিন এত বরকত দিবেন মা বাবার দোয়া আল্লাহ রব্বুল্লা আলমিন ফেরত দেন না সোহান আল্লাহ মা বাবার দোয়া নিবেন দুনিয়াতেও সফল হবেন ইনশাল্লাহ আখেরাতেও সফল হবেন তাহলে আল্লাহর এবাদতের এহসানের পরে আমরা এহসান পাইলাম কার মা বাবার প্রতি